যার দয়াতে হলো জমিন আসমান যার দয়াতে সৃষ্টি তামামে জাহান যার দয়াতে হলো জমিন আসমান যার দয়াতে সৃষ্টি তামামে জাহান তবুও কি বলবে না তিনি মহানী তবুও কি বলবে না আল্লাহ মহান আল্লাহ মহান জানি আল্লাহ মহান তবুও কি বলবে না তিনি মহান তবুও কি বলবে না আল্লাহ মহান যার দয়াতে পাখি গে যায় গান যার দয়াতে নদী ছোটে অবিরাম তবুও কি বলবে না তিনি মহান তবুও কি বলবে না আল্লাহ মহান আল্লাহ মহান জানি আল্লাহ মহান তবুও কি বলবে না তিনি মহান তবুও কি বলবে না আল্লাহ মহান চে দেখো তুমি ওই ঝর্ণা ধারায় চে দেখো তুমি ওই আকাশের তারায় চে দেখো তুমি ওই ঝর্ণা ধারায় চে দেখো তুমি ওই আকাশের তারায় সবখানে তিনি আছে বিরাজমান তবুও কি বলবে না আল্লাহ মহান তবুও কি বলবে না তিনি মহান আল্লাহ মহান জানি আল্লাহ মহান তবুও কি বলবে না তিনি মহান তবুও কি বলবে না আল্লাহ মহান চে দেখো তুমি ওই জোস্নার চাঁদ কে দিল এত আলো অবিরাম সাদ চে দেখো তুমি ওই জোস্নার চাঁদ কে দিল এত আলো অবিরাম সাদ তিনি হলেন প্রভু রহিম রহমান তবুও কি বলবে না আল্লাহ মহান তবুও কি বলবে না তিনি মহান আল্লাহ মহান জানি আল্লাহ মহান তবুও কি বলবে না তিনি মহান তবুও কি বলবে না আল্লাহ মহান যার দয়াতে হলো জমিনাসমান আসমান যার দয়াতে সৃষ্টি তামামে জাহান তবুও কি বলবে না আল্লাহ মহান তবুও কি বলবে না তিনি মহান আল্লাহ মহান জানি আল্লাহ মহান তবুও কি বলবে না তিনি মহান তবুও কি বলবে না আল্লাহ মহান যার দয়াতে পাখি গে যায় গান যার দয়াতে নদী ছোটে অবিরাম তবুও কি বলবে না আল্লাহ মহান তবুও কি বলবে না তিনি মহান তবুও কি বলবে না আল্লাহ মহান তবুও কি বলবে না তিনি মহান আল্লাহ মহান জানি আল্লাহ মহান তবুও কি বলবে না সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক শিল্পী নওশাদ মাহফুজ ও মাসুম বিল্লার কথা ও সুরে নিরন্তর সাংস্কৃতিক ফোরামের পরিবেশনায় যৌথ অ্যালবাম সব কথা সব সুর ক্যাসেটটিতে কণ্ঠ দিয়েছেন বিদ্রোহী শিল্পী মাসুম বিল্লাহ ইবনে নাইম এবং সাগর হোসাইন দিক নির্দেশনায় হজরত মাওলানা আব্দুল কাইম মিয়া প্রযোজনায় গোয়ালগেরাম আলিয়া কামিল মাদ্রাসা কাশিয়ানি গোপালগঞ্জ শব্দগ্রহণে রিদম স্টুডিও ডাউনলোড করার জন্য ক্লিক করুন W dot Al Madina dot com অথবা যোগাযোগ করুন শূন্য এক সাত দুই এক নয় নয় এক এক সাত আট এই নম্বরে